وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته ويريكم آياته لعلكم تعقلون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لو ذبحوا أي بقرة كانت لأجزأتهم ولكن شددوا على أنفسهم فشدد الله عليهم وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ہے کس کی جرأت کے مسلمان کو ٹوکے ہے کس کی یہ ات کے مسلمان کو ٹوکے حریت افکار کی نعمت ہے خدا داد حریت افکار کی نعمت ہے خدا داد قرآن کو بازی چاہے تعویل بنا کر چاہے تو ایک تازہ شریعت کر ایجاد چاہے تو ایک تازہ شریعت کر ایجاد ملا کو جو ہے ہند میں سجدے کی اجازت نادان سمجھتا ہے کہ اسلام ہے آزاد نادان سمجھتا ہے کہ اسلام ہے آزاد ہے مملکت ہند میں ایک طرف تماشا اسلام ہے محبوس مسلمان ہے آزاد اسلام ہے محبوس مسلمان ہے آزاد قابل صد احترام محترم المقام حضرت صدر جلسہ گرامی قدر حضرات علماء کرام سماوتوں সর্বস্তরের ধর্ম প্রাণ মুসলমান ভাইয়েরা প্রাণ প্রিয় স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এবং পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের অপরিসীম দয়ার মেহরবানি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আলামিন ফাউন্ডেশন হাটহাজারি কর্তৃক আয়োজিত হাটহাজারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য দুই দিন ব্যাপী এই উসান তফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার উদ্বোধনী দিবসের এই পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই মহান রাবুল আলমিনের শকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি খোদ্া এবং দরুদ শরীফের পর আপনাদের খেদমতে বিশ্ব মুসলিমের একমাত্র পুঁজি গ্রন্থ আল্লাহ পবিত্র কালাম কোরআনে হাকিমের সবচেয়ে বড় সুরা সুরাতুল বাকারার দুইখানা আয়াতি করিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে বিশ্ব মুসলিমের নয়নের মণি গোটা মুসলিম মিল্লাতের হৃদয়ের স্পন্দন ইমামুল আম্বিয়াইল মুরসালিন শফিউল মুজনবিন রহমতুল্লাহ আলমিন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট দুইখানা হাদিস শরীফ পাঠ করেছি আমরা সবাই জানি কোরআন শরীফের সর্ববৃহৎ সুরাটির নাম সুরাতুল বাকারা সুরাতুল বাকারা শব্দের অর্থ সাধারণভাবে শুনতে যা বুঝায় গরুর সুরা আর এই অর্থ বুঝিয়া মদিনার ইয়াহুদিরা রাস্তায় মুসলমানদেরকে পাইলে টিটকারি করত হে মুসলমান তোরা যদি মানুষ হইতি তো তোদের ধর্মগ্রন্থের সবচেয়ে বড় সুরাটার নাম গরুর সুরা হইল কেন আসলে ইয়াহুদির বাচ্চারা তো জ্ঞানের অন্ধ এদের নিজেদের বাসার মধ্যেও সংক্ষিপ্তকরণের নিয়ম যদিও আছে আরবি ভাষার মধ্যেও সংক্ষিপ্তকরণের নিয়ম যে হইতে পারে থাকতে পারে এই কথাটা তাদের আর মাথায় ঢুকে না আসল কথা হইল বিরোধিতা করা যখন উদ্দেশ্য হয় তখন যার বিরোধিতা করা হবে তার দোষ বাস্তবিক থাকা লাগে না যে বিরোধিতা করবে তার চোখে ওই মানুষটার গুণও তার চোখে দোষ হুনার বচশমে আদাওয়াত বুজুর্গ তরাই বিষ গোলাস্তে সা দিলে কিন বচশমে দুশ্মনা খার বর্তমান দুনিয়ার কাফের বাচ্চারা বিশ্বব্যাপী মুসলমান এবং ইসলামের যে বিরোধিতা করতেছে এটা আসলে মুসলমানদের প্রকৃত কোনো দোষের কারণে নয় মুসলমানদের গুণগুলাই তাদের চোখে বড় দোষ আমার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমি একটা কথা আগে আপনাদেরকে অবহিত করে রাখি যে আল্লাহাক এই দুনিয়াতে যত মানুষ বানাইছেন এর মধ্যে সবচেয়ে জঘন্য জাতি হল ইয়াহুদি সবচেয়ে ষড়যন্ত্রবাদ জাতি হল ইয়াহুদি সবচেয়ে মিথ্যাবাদী জাতি হল ইয়াহুদি এর চেয়ে নিকৃষ্ট এর চেয়ে বদমাস আর কোনো মানুষ আল্লাহাক এই দুনিয়াতে সৃষ্টি করেন নাই আপনারা সর্ব সর্বস্তরের মুসলমান ভাইয়েরা ইয়াহুদি জাতির সূচনা থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের যুগ পর্যন্ত এবং রসুল আকরম সাল্লাহ ইসলামের যুগ থেকে বর্তমান পর্যন্ত এই পরিপূর্ণ ইতিহাস পর্যালোচনা করে দেখুন ইয়াহুদির মতো এত ষড়যন্ত্রবাজ আল্লাহাক আর কোনো মানুষ বানায় নাই মিথ্যা কথা বলার উস্তাদ এই ইয়াহুদি ষড়যন্ত্র করার উস্তাদ এই ইয়াহুদি রাতকে রাত মানুষ মাইরা সকাল বেলায় এর দায় দায়িত্ব অন্যের ঘাড়ে চাপাইয়া দেওয়ার উস্তাদ এই ইয়াহুদি এই কথাটা কেন বললাম একটু পরে বুঝে আসবে ইনশাল্লাহ প্রসঙ্গত সুরার নামের ব্যাপারটা একটু আলোচনা করাই লাগে আসলে সুরাতুল বাকারা তালবে আলম বাইদের উদ্দেশ্য না সাধারণদের উদ্দেশ্যে বলতেছি কয়েকটা বর্ণ একসাথ হইয়া একটা শব্দ হয় কয়েকটা শব্দ একসাথ হইয়া একটা বাক্য হয় কয়েকটা বাক্য একসাথ হইয়া একটা রচনা হয় কয়েকটা রচনা একসাথ হইয়া একটা ভাষা হয় এই হলো দুনিয়াতে আল্লাহাক যত ভাষা সৃষ্টি করছেন সব ভাষার নিয়ম ঠিক আরবি ভাষাও তাই এখন যে কয়েকটি শব্দ একত্রিত হইয়া একটা বাক্য হয় এই বাক্যগুলা সব ভাষাতে দুই ভাগে বিভক্ত কিছু বাক্য আছে সম্পূর্ণ বাক্য আর কিছু বাক্য আছে অসম্পূর্ণ বাক্য যেগুলাকে আরবি ভাষার গ্রামারের পরিভাষায় মোরাক্কবে তাম আর মোরাক্কবে নাকেশ বলে তোমার কলম আমার ঘড়ি তার জামা এই জাতীয় বাক্যগুলা দুই দুইটা শব্দের দ্বারা সংযুক্ত এই বাক্যগুলা অসম্পূর্ণ বাক্য কেন অসম্পূর্ণ বাক্য এই বাক্যগুলা বক্তায় বলার পরে শ্রোতার সেখান থেকে কোনো আদেশ কোনো নিষেধ বা কোনো সংবাদ উপলব্ধি হয় না বরং বক্তা সামনে কি বলতে চায় সেটা শোনার জন্য হা করি বক্তার গালের দিকে তাকাইয়া থাকতে হয় এইটার নাম হলো অসম্পূর্ণ বাক্য আর যেই বাক্য বক্তায় বলার পরে অবশিষ্ট কিছু শোনার অপেক্ষায় থাকা লাগে না বরং সেখান থেকে কোনো আদেশ বা কোনো নিষেধ বা কোনো সংবাদ উপলব্ধি করা যায় ওই বাক্যগুলাকে পরিপূর্ণ বাক্য বলে কোরআন শরীফের একশো চোদ্দটি সুরার যে নামগুলা সাধারণত সবগুলা নাম মোরাক্কবে এজাফি এবং অসম্পূর্ণ বাক্য সুরাতুল ফাতেহা সুরাতুল ফিল সুরাতুল মাউন সুরাতুল কাউসার সুরাতুল বাকারা তাহলে বোঝা যায় এই একশো চোদ্দটা সুরার নাম সবগুলা কি অসম্পূর্ণ আসলে অসম্পূর্ণ না সবগুলা সম্পূর্ণ বাক্য যদি সম্পূর্ণ বাক্য হয় তাহলে বোঝা যায় এখানে কিছু লুপ্ত আছে পড়ার সংক্ষেপের জন্য এগুলাকে সংক্ষিপ্তকরণ করা হয়েছে আসলে সুরাতুল বাকারা অর্থ কি আর সুরাতুল্লাতি জুকিরাত ফিহা ওয়াকে আতুল বাকারা ওই সুরা যে সুরার মধ্যে গরু সম্পর্কিত ঘটনা বর্ণিত হয়েছে সেই সুরা তো এটাকে সংক্ষিপ্ত করে সুরাতুল বাকারা বানানো হয়েছে সুরাতুল বাকারার অর্থ গরুর সুরা না ওই সুরা যে সুরার মধ্যে গরু সম্পর্কিত ঘটনা বর্ণিত হয়েছে এখন প্রশ্ন হল সুরায় বাকারার মধ্যে আরো তো অনেক কিছু আল্লাহাক বর্ণনা করেছেন কিন্তু এই গরুর নামের দ্বারা সুরাটার নামকরণ করা হলো কেন ওয়াজহে তসমিয়া কি মুফাসসিরিনে কেরাম লিখতেছেন যে আসলে এটা মিন কবিলে তসমিয়াতিল কুল বে ইসমে জুজ ইহিল আহম কোনো একটা বস্তুকে তার গুরুত্বপূর্ণ অংশ বিশেষের দ্বারা নামকরণ করা যেমন কোনো একজন ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি অমুক গ্রামে তো অমুক গ্রামে আপনাদের কোন বাড়ি বলে সলিমুদ্দি চেয়ারম্যানের বাড়ি আসলে বাড়িটা শুধু সলিমুদ্দি চেয়ারম্যানের একা না ওই বাড়িতে আরো দশটা পরিবার বসবাস করে ওই দশ পরিবারের একজনকেও যদি জিজ্ঞেস করা হয় ভাই তোমাদের কোন বাড়ি বলে সলিমুদ্দি চেয়ারম্যানের বাড়ি আসলে সলিমুদ্দি চেয়ারম্যানের বাড়ি একা না দশ ফ্যামিলির বাড়ি কিন্তু ওই বাড়িতে যত লোক থাকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সলিমুদ্দি চেয়ারম্যান এই জন্য সলিমুদ্দি চেয়ারম্যানের নামে বাড়ির নামকরণ করা হয়েছে গুরুত্বপূর্ণ অংশ বিশেষের দ্বারা কোনো বস্তুকে নামকরণ করা আল্লাহ রবুল্লা আলমিন বুঝাইতে চান হে আমার হাবিবের উম্মদগণ সুরায় বাকারার মধ্যে যত কিছুর আলোচনা হয়েছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটা আলোচনা হলো একটা গরুর ঘটনা হে আমার হাবিবের উম্মতগণ এই গরুর ঘটনার মধ্যে তোমাদের সাবধান হওয়ার পয়েন্ট আছে এই গরুর ঘটনার মধ্যে তোমাদের সবক হাসিল করার পয়েন্ট আছে এজন্য বিশেষভাবে গরুর ঘটনার দিকে আমি তোমাদের দৃষ্টি আকৃষ্ট করতে চাই যেহেতু সেহেতু পুরা সুরাটার গোটা সুরাটার নামকরণ করলাম সুরাতুল বাকারা হিসাবে আমার ভাইয়েরা দোস্ত আবাব এখন যদি এই ঘটনার থেকে আমরা সাবধান হইতে চাই এই ঘটনার থেকে আমরা উপদেশ হাসিল করতে চাই তাহলে ঘটনাটা আমাদের জানা লাগে কিসের ঘটনা গরুর ঘটনা এই গরুর ঘটনাটা আমাদের জানা লাগে গরুর ঘটনাটা কি এই গরুর ঘটনাটা আমি আপনাদের সামনে বলার খেয়াল করে আয়াতে করিমা তিলাবাত করেছি ওমা তৌফিক ইল্লা তবে আমার নিজস্ব মতামত অনুসারে নয় সম্পূর্ণ আল্লাহ ফাকের কালামের তর্জুমা এবং তাফসিরের আলোকে ঘটনাটা হল বনি ইসরায়েল তথা হজরত মুসাইল ইসলামের উন্মতের মধ্যে আপনারা তো সবাই জানেন এই জন্য আমি সময় নষ্ট করতে চাইতেছি না বনি ইসরায়েল দুই ভাগে বিভক্ত এক ভাগ মুসা আল ইসলামের উম্মত আর এক ভাগ ইসা আল ইসলামের উম্মত মুসা আল ইসলামের উম্মতের নাম হলো ইয়াহুদি আর ইসা আল ইসলামের উম্মতের নাম হলো নাসারা বা খ্রিস্টান তো মুসা আল ইসলামের উম্মত ইয়াহুদিদের মধ্যে একজন মুরব্বী মানুষ ছিলেন ওনার নাম ছিল আমিল আমিল এই লোকটা ধনী ছিল পৈতৃক সূত্রে অনেক জমি জমার অনেক সম্পদের মালিক ছিল কিন্তু এই লোকটার নিকটতম কোনো ওয়ারিস ছিল না বাপ ছিল না মা ছিল না ভাই ছিল না বোন ছিল না স্ত্রী পুত্র কন্যা ছিল না ছিল কতগুলা চাচাতো ভাই আলা ইখতলাফে আকওয়ালিল মুফাসসিরিন কেউ বলে ভাতিজা আর কেউ বলে চাচাতো ভাই বনুল আখ এত বনুল আম তবে জম্মুরে মুফাসরিনে কেরামের মতে বনুল আম আকসর ব্যস্তর মুফাসরিনে কেরামের মতে দুইজন এরা দুইজন চাচাতো ভাই ছিল আমিলের বড় লুবি প্রকৃতির মানুষ ছিল কখন আমিল মারা যাবে আর আমিলের সম্পদ গুলা তারা ভোগ করবে এই পর্যন্ত ধৈর্য ধরা তাদের পক্ষে সম্ভব হইল না তারা দুজন পরামর্শ করিয়া রাতের অন্ধকারে আমিলটাকে জবাই করে দিছে জবাই করি লাশটাকে তাদের গোত্রের ঢুকার যে রাস্তা ওই রাস্তার মুখে নিয়ে লাশটাকে রাখছে রাখি এদিক সেদিক খাপটি মারি বসি রয়েছে খাপটি মারি রাত অতিবাহিত করছে একদম কাক ডাকা ভরে মানুষ যখন চতুর্দিক থেকে দুই চার পাঁচ জন করে আস্তে আস্তে রাস্তায় বাইর হওয়া শুরু হয়েছে এই সময়ের মধ্যে এরা আবার লাশের কাছে আসতে আসি আমিলের লাশটাকে জড়াই ধরি হাউমাউ করি কান্না জুড়ি দিছে <laughs> আমাদের বাড়িটাকে কে মারল আমরা এই হত্যার বিচার চাই এবার আমার ভাইয়েরা বুঝি থাকলে একটু বলেন বিচার চায় কারা আমার আমার কথা আপনারা মনে হয় বুঝতেছেন না বিচার প্রার্থী কারা হত্যাকারী যারা হত্যাকারী কারা বিচার প্রার্থী যারা হেরা নিজেরা মাইরা নিজেরা জবাই করিয়া এখন আবার নিজেরা কান্নাকাটি করে নিজেরা আবার বিচারও কি চায় এর অর্থ কি যে আমরা এই হত্যার সাথে কোনোভাবে জড়িত নই আমরা তুলসী ফাতার দোয়া বুঝি থাকলে আমাকে বলেন এর চেয়ে বড় ষড়যন্ত্র এর চেয়ে বড় জঘন্য ষড়যন্ত্র আর কি হইতে পারে বলেন আমার ভাইরা আমি তো বলবো বর্তমান যুগের ইয়াহুদিদের মধ্যেও এই স্বভাব আছে বর্তমান যুগের ইয়াহুদিদের মধ্যেও এই স্বভাব কি আছে এরা মানুষ হত্যা করিয়া এই হত্যার দায় দায়িত্ব নিজেরা স্বীকার না করিয়া হত্যা ক্লুটাকে গোপন করিয়া ওই নিরীহ কতগুলা মানুষ যাদের সাথে হত্যার কোনো সম্পর্ক নাই তাদের গাড়ে দায় দায়িত্ব চাপাইয়া দেয় আর বিশেষ করে মুসলমান নিজেরা হত্যা করিয়া এমনভাবে গুটি চালে যাতে হত্যার দায় দায়িত্বটা মুসলমানের কাঁধে যাইয়া উঠে আরো বিশেষভাবে শুধু মুসলমান না বরং আলে মোলামাদের কাঁধে চাপাইয়া দিতে চেষ্টা করে আমার ভাইয়েরা দুস্থ আবাব আরো বিশেষভাবে মাদ্রাসার কৌমি মাদ্রাসার ওই নেককার সুবি দরবেশ ছাত্রগুলার কাঁধে উঠাইয়া দিতে চেষ্টা করে এই জঘন্য জাতির নাম ইয়াহুদি আর আমার কিছু ভাইয়েরা আছে সাধারণ শ্রেণীর মুসলমান ভাইয়েরা বস কাকে কান নিচে একটু হাত লাইয়া দেখবে না যে আসলে কানটা আমার সাথে আছে না নাই বস ওই ইয়াহুদি খ্রিস্টানের গোষ্ঠী যাই বলে উনারাও সুরে সুরে তাই বলিয়া ওরা বিশেষ করে আমাদের দেশে কিছু নাস্তিক পত্রিকা আছে ইয়াহুদি খ্রিস্টানের দালালি করা ছাড়া তাদের ফেটের বাত হজম হয় না আমার ভাইরা আমার বন্ধুরা লাশটাকে জড়াই ধরি হাউমাউ করে কান্না শুরু করছে আমাদের ভাইকে কে হত্যা করলো আমরা এই হত্যার বিচার চাই আসলে ইয়াহুদিদের মধ্যে দুই গোত্রের মানুষ ছিল এক গোত্রের লোক হলো আমিল এখন আমিল যখন হত্যা হয়েছে আমিলের গোত্রেরা যখন গোত্রের লোকেরা হত্যা অস্বীকার করতেছে তো অটোমেটিক এটার দায় দায়িত্ব দ্বিতীয় গোত্রের কাঁধে যাইয়া পড়ছে না এখন দ্বিতীয় গোত্রের লোকেরা হয়েছে সেন্টিমেন্টাল এরা হয়েছে ক্ষুব্ধ এরা কয় বদমাস আমিলের সাথে আমাদের কি সম্পর্ক আমরা কেন আমিলকে মারতে যাব আমিল যদি হত্যা হইয়া থাকে তো সম্পদের লোভে তোরা আমিলকে হত্যা করেছিস এখন সেটা গোপন করতেছিস অস্বীকার করিয়া আমাদের কাঁধে কাঁধে উঠাইয়া দেওয়ার চেষ্টা করতেছিস ঠিক আছে আমরা যদি বাফের বেটা হই তো আমরা আমিলকে কারা হত্যা করছে এই হত্যাকারী শনাক্ত করিয়া ছাড়ব দ্বিতীয় গোত্রের সংকল্প এরা এখন মিটিং বসছে কিভাবে হত্যাকারী শনাক্ত করা যায় ও আল্লাহ যখন মিটিং বসছে এবার হত্যাকারী গোত্রের লোকেরাও যাইয়া সেখানে একত্রিত হইয়া সমাবেত হয়ে গেছে বুঝাইতে চাই যে আমরাও বিচার চাই আমরা তুলসী পাতার দোয়া আমরা হত্যা মত্যার সাথে জড়িত নই এখন সমস্ত বনি ইসরায়েল একাকার হইয়া গেছে প্রস্তাব আসতেছে কিভাবে হত্যাকারী শনাক্ত করা যায় তো একজনে প্রস্তাব দিল তোমাদের এত চিন্তার কারণ কি মুসা তো আছে মুসাবানি হজরত মুসাইল ইসলাম তোমাদের এত চিন্তার কারণ কি মুসা তো আছে মুসা যে বলে মুসা বলে নবী মুসার নাকি রব একটা আছে যদি এমন কিছু সত্যি হইয়া থাকে তাহলে তো মুসাই বলতে পারার কথা হত্যাকারী কে সবাই চলো মুসার কাছে চলো সব বনি ইসরায়েল একযোগ হইয়া গেছে মুসাইল ইসলামের কাছে যাই মুসা তুমি না বলে নবী ক হ্যাঁ একশো পার্সেন্ট আমি নবীজি এর মধ্যে কি সন্দেহ আছে নাকি তোমার না বলে রব একটা আছে ক আছে তো তাহলে তুমি বলো আমাদের আমিলকে কে হত্যা করছে হজরত মুসাইল ইসলাম কয় আল্লাহ এটা কি আমি কেমনে বলবো তোমাদের আমিলকে কে হত্যা করছে আমি কি গায়েব জানি নাকি আপনাদের কি খেয়াল মুসাইল ইসলাম গায়েব জানতেন কোন নবী রসুল গায়েব জানতেন আমাদের নবীও কি গায়েব জানতেন গায়েবের মালিক একমাত্র আল্লাহ আমার ভাইয়েরা দোস্ত আবার বনি ইসরায়েল বুঝছে যে আসলে কথা ঠিক আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ গায়েব জানে না দুর্ভাগ্য হলো বনি ইসরায়েল বনি ইসরায়েল হইয়া মুসাইলা ইসলাম গায়েব জানে না এই কথা বলার সাথে সাথে বুঝ পাইল আমাদের যুগের মুসলমান কতগুলা নবী রসুল গায়েব জানে না এই বুঝটা পায় না বনি ইসরায়েল কয় মুসা তুমি হয়তো গায়েব জানো না কিন্তু তোমার যে একজন রব আছে উনি তো গায়েব জানে সত্যিকার যদি তুমি নবী হইয়া থাকো উনার সাথে তোমার সম্পর্ক থাকবে কোপারেশন থাকবে উনার থেকে তুমি জানিয়া নাও আমিলকে কে হত্যা করছে উনার থেকে জানিয়া তুমি আমাদেরকে জানাও হে মুসা শুনো যদি কোনোভাবে তুমি আমিলের হত্যাকারী আমাদেরকে নাম বলতে না পারো তাহলে তোমার খবর আছে তাহলে তোমার কি আছে খবর আছে দিলনি দমক ভাই বনি ইসরায়েলের জন্য মুসা আল ইসলামের সাথে বেয়াদবি করার দমক দেওয়া এটা এত আশ্চর্যের কিছু না বনি ইসরায়েল তো ওই জাতি যেই জাতি অহরহ নবী রসুলদের সাথে বেয়াদবি করছেন এমনকি অনেক নবী রসুলকে হত্যাও করছে ওই জাতির নাম কি ইয়াহুদি আমার ভাইরা এই কারণে তো ইয়াহুদি জাতির উপরে আল্লাহর গজব পড়ছে আল্লাহর কি পড়ছে আমার কথা আল্লাহ ফাকবুল আলমিন নামাজের প্রত্যেক রাখাতে আমাদেরকে দিয়া দোয়া করাইতেছেন আমার বান্দারা নামাজের প্রত্যেক রাখাতে তোমরা আমার কাছে দোয়া করো গাইরিল মাকদুবি আছে না নাই এটার অর্থ কি আয় আল্লাহ নামাজরত অবস্থায় দুনিয়ার সব কিছু থেকে সম্পর্ক কাট করিয়া তোমার সামনে দাঁড়াইয়া তোমার কাছে দোয়া করতেছি মাওলায় করিম ওই ইয়াহুদি জাতির পথে আমাদেরকে চালাইও না ওই ইয়াহুদি জাতির অনুসরণ আমাদেরকে দিয়া করাইও না যাদের উপরে তোমার গজব পড়ছে ভাইজানেরা আল মাকদুবি আলাইহিম অর্থ কি আল মাকদুবি আলাইহিম অর্থ কি যাদের উপরে আল্লাহর কি পড়ছে গজব পড়ছে গজব আমার ভাইয়েরা দুস্তাবাব আমাদের যে একজনের উপরে আরেকজনের মনে কষ্ট আসলে আমরা বলি তোর উপরে আল্লাহর গজব পড়ুক তোর উপরে আল্লাহর কি পড়ুক গজব পড়ুক ইয়াহুদের গোষ্ঠীর উপরে আল্লাহ পাকের গজব পড়ছে কারণ কি নবীর রসুলদের সাথে বেয়াদবি করা আমার ভাইয়ের অবস্থা আবাব যুগে যুগে যত মানুষ নবীর রসুলদের সাথে বেয়াদবি করছে তাদের উপরে আল্লাহর গজব পড়ছে সর্বশেষ গজব পড়ছে আবু জাহিল্লার উপর আল্লাহর নবীর সাথে বিয়াদবি করার কারণে আমার ভাইয়েরা শুধু তা নয় এমনকি নবী রসুলদের প্রতিনিধি নবী রসুলদের খলিফা নায়েবে রসুল যাদেরকে বলে হক্কানি ওলামাই কেরাম বুজুর্গানে দিনের সাথে যুগে যুগে যারা বেয়াদবি করছে তাদের উপরে আল্লাহর গজব করছে তাদের উপরে আল্লাহর কি করছে গজব করছে দোস্ত আবাব তামাশা দেখেন না সঙ্গে সঙ্গে মুসা আল ইসলাম আল্লাহ ফাঁকের দরবারে হাত উঠেছে রব্বুল আলমিন বলে ইসরায়েল তো আমাকে তুলা পরীক্ষায় ফেলছে আপনি আমাকে দয়া করি একটু বলি দেন তাদের আমিলকে কে হত্যা করছে আমিলের হত্যাকারী কারা তাদের নামগুলা আপনি যদি আমাকে জানাইয়া দেন আমি যদি বনি ইসরায়েলকে জানাইয়া দিই তাহলে এই সমস্যার সমাধান হইয়া যায় আল্লাহ ফাকাবুল আলমিন বলেন মুসা আমার পায়গাম্বর বনি ইসরায়েলকে আমি বানাইছি আপনি বানান নাই এদের ঘাড়ের রক কয়টা টেডা আর কয়টা সোজা আমি রব্বুল আমিন জানি আপনি জানেন না আমি যদি সরাসরি আপনাকে জানাইয়া দিই আমিলের হত্যাকারী কারা আর আপনি যদি তাদেরকে জানাইয়া দেন এদের সকল স্তরের বনি ইসরায়েল সব বনি ইসরায়েল এটা মানবে না যাদের কাঁধে হত্যার দোষ চাপাবে এরা উল্টা আপনার উপরে আক্রমণাত্মক ভঙ্গিতে চড়াও হবে এরা এটা মানবে না বরং আপনি একটা বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করুন এই বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে প্রত্যক্ষ প্রমাণিত হইয়া যাবে প্রত্যক্ষ বাইর হইয়া আসবে সত্যিকার অর্থে আমিলের হত্যাকারী কারা তখন আর তাদের অস্বীকার করার সুযোগ থাকবে না আল্লাহ ফাকবুল আলমিন বলেন মুসা আল ইসলাম বলেন রব্বুল আলমিন তাহলে সেই পদক্ষেপটা কি আপনি আমাকে একটু বলেন আল্লাহ ফাকবুল আলমিন বলেন মুসা সমস্ত বনি ইসরায়েলকে আপনি ডাকেন সমস্ত বনি ইসরায়েলকে ডাকিয়া আপনি তাদেরকে বলেন হে বনি ইসরাইল সত্যিকার সত্যিকার তোমরা যদি আমিলের হত্যাকারী শনাক্ত করতে চাও আমিল হত্যা ক্লু যদি তোমরা উদ্ঘাটন করতে চাও তো তোমাদেরকে আমার আল্লাহর আমার রবের নির্দেশ একটা গরু জবাই করতে হবে এই গরুর ঘটনা আছে মুসা আল ইসলাম কয়বনি ইসরাইল আমিলের হত্যাকারী যদি শনাক্ত করতে চাও আমিলের হত্যা রহস্য যদি উদ্ঘাটন করতে চাও তো তোমাদেরকে আমার রবের নির্দেশ একটা গরু জবাই করতে হবে তোমরা একটা গরু জবাই করো এখন ভাইরা দোস্তাভাব মোল্লা মৌলবীরা কথা কইলে এটা সর্বস্তরের মুসলমান সহজে মানে নিতে পারে না যেখানে যেখানে সুবিধা আছে সেখানে সেখানে মানতে পারে যেখান দিয়ে অসুবিধা হয় সেটা মানতে পারে না আমার ভাইরা সুবিধাবাদ জিন্দাবাদ আর স্বার্থবাদ জিন্দাবাদ আল্লাহ টাকা দিছে প্রয়োজনে বছরে তিনবার উমরা করবে প্রতি বছর হজ করবে সেটা মানতে রাজি আছে ফরদার কথা বললে মানতে রাজি না সুবিধাবাদ জিন্দাবাদ মোল্লা মৌলবীর কথা সহজে মানতে পারে না এমনি কয় আমি মুসলমান এমনি কয় আমি কি মুসলমান মুসাইল আল ইসলাম বলেন বনি ইসরায়েল তোমরা গরু জবাই করো বনি ইসরায়েলকে কালু আতাত্তা খিজুনা হুজুয়া আতাত্তা খিজুনা হুজুয়া ও মুসা একটা তো অলরেডি মানুষ মার্ডার হলো আবার গরু একটা মার্ডার করার জন্য বলতেছ ডবল মার্ডারে কি লাভ ডবল মার্ডারে কি ফায়দা গরু জবাই করার জন্য কেন বলতেছ তুমি আমাদের সাথে মস্কারি করতেছ নাকি ঠাট্টা করতেছ নাকি আমাদেরকে ঠাট্টার পাত্র পাইলে নাকি যেমন প্রশ্ন তেমন উত্তর হজরত মুসাইল ইসলাম দাঁত ভাঙ্গা উত্তর দেখ কালা জাহিলিন বলেন হে বনি ইসরাইল ঠাট্টা করা বেশি হা হা হু হু হি করা এটা মূর্খ লোকের কাজ এটা কাল কার কাজ মূর্খ লোকের কাজ দুনিয়ার লাইনে হোক আর আখেরাতের লাইনে হোক মানুষ যেটা জ্ঞানী হয় সেটার একটা ওয়েট থাকে একটা ওজন থাকে একটা বর্দবাড়ি থাকে قال رسول الله صلى الله عليه وسلم اللهم اكرمني بالعلم وزينني بالحلم সত্যিকার অর্থে মানুষ যেটা জ্ঞানী হয় ওই মানুষটার মধ্যে একটা ওয়েট থাকে তার কথাবার্তা চাল চলন আচার ব্যবহারের মধ্যে একটা ওজন থাকে রাত্র দিন চব্বিশ ঘন্টা ঠাট্টা মস্কারি হা হা হু হু রং তামাশার মধ্যে আল্লাহ আকবার অনর্থক কথাবার্তার গপগুজারের মধ্যে দিন কাটানো এটা নিতান্তই মূর্খ লোকের কাজ কোন জ্ঞানী লোকের কাজ হইতে পারে না আমার যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা আমি বলবো তোমাদেরকে আইএ পাশ করলা বিএ পাশ করলা এম এ পাশ করলা এত কিছু পাশ করার পরেও তোমার রাত্র দিন চব্বিশ ঘন্টার হায়ারটা হা হা হু হু আর হি হি আর গপগুজারের মধ্যে কোথাও কখনো ক্লাবে কখনো কখনো চায়ের দোকানে আর কখনো টেলিভিশনের সামনে কখনো ক্রিকেটের পর্দার সামনে রাত দিন চব্বিশ ঘন্টা তোমার এই ঠাট্টা মস্কারি হা হা হু হুর মধ্যে তোমার জীবন কাটে কেন তোমার চালচলনার কথাবার্তার মধ্যে ওজন কেন হইল না বোঝা গেল সার্টিফিকেট যতই অর্জন করছ জ্ঞান নামের বস্তু তোমার ভিতরে ঢুকে নাই অক্ষর কতগুলা শিখছ কতগুলা কি শিখছ অক্ষর শিখছ জ্ঞান তোমার মধ্যে আসে নাই সত্যিকার জ্ঞানী ওজন হয় ওজন হজরত মুসাইল ইসলাম বলেন বনি ইসরা আল্লাহাক এই দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন তন্মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হইল নবীর রসুলগণ আর এই নবীর রসুলগণের মধ্যে চারজন উচ্চ মর্যাদা সম্পন্ন রসুল আছে চারটা বড় কিতাবের হামেল আল্লাহ আকবর মুসা আল ইসলাম ইসা আল ইসলাম দাউদ আল ইসলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তৌরাতওয়ালা জবুরওয়ালা ইঞ্জিলওয়ালা আর কোরআনওয়ালা এই চারজন উচ্চ মর্যাদা সম্পন্ন রসুলের মধ্যে আমি মুসা একজন হে বনি ইসরায়েল তোমরা কি করে মনে করতে পারলা আমার মতো এত উচ্চ মর্যাদা মর্যাদা সম্পন্ন একজন রসুল ঠাট্টামস্কারি করতে পারে আমার জন্য ঠাট্টামস্কারি শোভা পায় কিনা আমি আল্লাহর কাছে মুরুক্ষদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে আশ্রয় প্রার্থনা করি আমি তোমাদের মতো মুরুক্ষ হতে চাই না দাঁতভাঙ্গা জবাব যখন শুনছে এখন বনি ইসরায়েলের একই হয়েছে নারে বাপুরে আমিলের হত্যাকারী যদি শনাক্ত করতে হয় তাহলে গরু জবাই করাই লাগবে এখন বিশ্বাস হয়েছে গরু জবাই করতে হবে কিন্তু বনি ইসরায়েল বেশি চালাক আমার ভাইয়েরা দোস্ত অভাব আপনারা আমাদের সমাজে পরীক্ষা করি দেখিয়েন মানুষ যেটা বেশি চালাক হয় শেষ পর্যন্ত এইটা কোনো কাজে লাগে না বাসে বাসে সানাসুর বিক্রি করতে হয় পরীক্ষা করে দেখিয়েন আপনারা বেশি চালাকের কোনো কাজ নাই বেশি চালাকের গলায় দড়ি দোস্ত বনি ইসরায়েল বেশি চালাক তো রসুল আকরম সাল্লাহ আলী ওসালামের সাথ করেন যেই কোনো ধরনের একটা গরু জবাই করে দিলে তাদের জন্য কাফি হইয়া যাইত যথেষ্ট হইয়া যাইত তাদের কার্য সিদ্ধি হইয়া যাইত এই বনি ইসরায়েল তা না করিয়া হজরত মুসা ইসলামকে জিজ্ঞাসা করে কালু দোলানা রব্বাকাইবাজিল্লানা মাহি ও মুসা বুঝলাম গরু জবাই করতে হবে কিন্তু অনেক রকমের অনেক বয়সের গরু আছে আমরা যেই গরু জবাই করব সেটা কোন বয়সের গরু হবে হজরতে মুসাইল ইসলাম অল্প কিছুক্ষণ মাথা নিচের দিকে করিয়া চোখ বন্ধ করিয়া অন্তরের ধ্যানকে আল্লাহর আরশের দিকে করিয়া বসে রয়েছে চুপচাপ নজর বার গাইবে বৌদাস ইন্তেজারে নজর বার গাইবে বুদশ ইন্তেজারে জবাবে উ না নাই গুফতো না আরে অল্প কিছুক্ষণ অল্প কিছুক্ষণ চুপ থাকার পরে হজরত মুসা আল ইসলাম আবার উপরের দিকে মাথা উঠাইছেন মাথা উঠাইয়া বনি ইসরায়েলকে বলে হে বনি ইসরায়েল আমার প্রভুকে জিজ্ঞেস করছিলাম তোমাদের গরুর প্রকৃতি সম্পর্কে তোমাদের গরুর ধরন সম্পর্কে তোমাদের গরুর গরুর বয়স সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ও মুসা বনি ইসরায়েলকে বলে দে দেন বনে ইসরায়েল যেই গরু জবাই করবে ওই গরুটা বৃদ্ধ বয়সের গরু হইলে হবে না লাফারিজুন আর ওয়ালা বিক্র একবারে বাসুর বয়সের গরু হইলে হবে না আওয়ানুম বাইনা জালিক এই দুই বয়সের মধ্যবর্তী বয়সের গরু হইতে হবে আমার যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা যদি বুঝি থাকেন আমাকে একটু বলেন একদিকে বাল্যকাল আরেক দিকে বৃদ্ধকাল মাঝখানের বয়সটার নাম কি মাঝখানের বয়সটার নাম কি ভাই যৌবনকাল আল্লাহাক বনি ইসরায়েলের গরুর জন্য কোন বয়স সিলেকশন করলেন কাল সিলেকশন করছেন কি জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উম্মত যুবক তরুণদেরকে আল্লাহ ফাক বুঝাইতে চায় হে আমার হাবিবের উম্মত যুবক তরুণেরা যত মানুষ দুনিয়াতে আমার ইবাদত করে তন্মধ্যে সবচেয়ে আমার পছন্দের ইবাদত হইল যৌবনকালের ইবাদত আল্লাহ পাকের পছন্দের ইবাদত কোন কোন বয়সের ইবাদত ভাই যৌবন কালের এবাদত আমার যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা ও স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ও রাজনৈতিক দল সমূহের কর্মী ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা যৌবনের একটা উদ্দীপনা আছে যৌবনের একটা তাড়না আছে যৌবনের একটা গর্মি আছে এই গর্মিটাকে নিয়ন্ত্রণ করতে হবে এই উদ্দীপনাটাকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করিয়া এই যৌবনটাকে মদের থেকে হেফাজত করতে হবে এই যৌবনটাকে জুয়ার থেকে হেফাজত করতে হবে এই যৌবনটাকে সন্ত্রাস থেকে হেফাজত করতে হবে এই যৌবনটাকে মারামারির রাজনীতির থেকে হেফাজত করতে হবে আমার ভাইয়েরা এই যৌবনটাকে ইবটিজিং থেকে হেফাজত করতে হবে ইবটিজিং থেকে হেফাজত করতে হবে আল্লাহ পাকের সমস্ত নাফরমানির থেকে যৌবনটাকে হেফাজত করিয়া যৌবনটাকে তাকে আল্লাহ পাকের গোলামির মধ্যে নিয়োজিত করতে হবে দরজাওয়ানি দরজওয়ানি তওবা দন শিওয়ে দরজাওয়ানি দরজওয়ানি তওবা দন শিওয়ে পয়গম্বরী ওক্ত পীরি গুর্গে জালেম নিশাওয়াদ পরহেজগার আমার যৌবন কালে ইবাদত করা হইল নবী রসুলদের স্বভাব আর বৃদ্ধকালে বুজুর্গ হইয়া যাওয়া এটা হইল শিয়ালের স্বভাব বৃদ্ধকালে বুজুর্গ হয়ে যাওয়া এটা কার স্বভাব শিয়ালের স্বভাব শিয়াল দুইটা একসাথে শিয়াল শিয়াল একটা যুবক শিয়াল আর একটা বুড়া শিয়াল বুড়া এখন যুবক শিয়াল এটা বুড়া শিয়ালকে কয় চাষা যান আজকে তো অমাবস্যার রাত্রি গুট গুটে অন্ধকার এক হাত সামনে আর কিছু দেখা যায় না সুবর্ণ সুযোগ চলেন না দুজন যাই কোন মহিলার কোয়ারের থেকে দুইজনে দুইটা মোরগ কামড় দিয়া দৌড় দিমু দুই হাত সামনের দিকে গেলে আর আমাদেরকে দেখবে না গুট গুটে অন্ধকার এই সুবর্ণ সুযোগ হাত ছায়া করা যাবে না চাষা যান চলেন কে কয় ওই ডুবক শিয়াল এইটায় কারে ওই বুড়া শিয়াল এইটারে তো ওই বুড়া মিয়া শিয়াল চাষায় কয় বাতিজা কি কস না কস বিনা পয়সায় আরেকজনের কোয়ারের মরক এইভাবে আনি খাওয়া বেটা জায়জ হবে কুললে হারাম কুললে কি হারাম আমার ভাই দুস্থ অভাব এখন জোয়ান শিয়াল এটা যুবক শিয়াল এটা চাষা যান সারা জীবন তো এইভাবে বিনা পয়সা আনিয়া আনিয়া খাইলেন মানুষের মরক পয়সা কোনোদিন দিলেন না তখন হালাল ছিল আজকে কেন হারাম হইয়া গেল বুঝলাম এখন আর আগের মতো হাঁটুতে শক্তি নাই এখন আর আগের মতো বাহুতে শক্তি নাই আগের মতো ত্রুকের গতিতে দৌড় দেওয়ার এখন আর ক্ষমতা নাই এই জন্য হারাম হইয়া গেছে সকল বিদ্যা সারি এবার ধর্মে দিলাম মন আমার রসের বৃন্দাবন আমার ভাইয়েরা দোস্ত আবাব সারা জীবন ঘুষ খাইয়া সারা জীবন ঘুষ খাইয়া রিটায়ার্ড হওয়ার সময় পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা পাইয়া সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা মসজিদে দান করিয়া মসজিদের সভাপতি হইয়া গেছে ও দোস্ত এখন মসজিদের সভাপতি হইয়া এবার ইমাম সাহেবের দিকে তাকায় কয় কিরে আমরা ইমাম সাহেব তো নফল পড়ে না আমরা ইমাম সাহেব তো নফল পড়ে না এই বেটা তুমি নামাজ দুষ্টাতে কয়দিন হয়েছে নামাজ দুষ্টাতে কয়দিন হয়েছে সারা জীবন তো ঘুষ খাইলা আর ঘুষের টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়া মসজিদের সভাপতি হইলা এখন তুমি ইমাম সাহেবের নফলের দিকে তাকাও মিয়া যেই লোকটা সাত বছর বয়স থেকে নামাজ পড়ে আর তুমি এখনো নামাজ ধরতেছে সাত মাস হয় নাই সকল বিদ্যা সারি এবার ধর্মে দিলাম মন আমার রসের বৃন্দাবন এই জন্য কবি বলেন দরজাওয়ানি তবা করদন শিওয়ায়ে পেগম্বরি ওক্ত পিরি গুরগে জালেম মিশাওয়াদে পরহে জেগার ও যুবক বেরা তরুণ বেরা যৌবনের তাড়না যৌবনের গর্মি নিয়ন্ত্রণ করিয়া যেই যুবক যেই যুবক যৌবনটাকে আল্লাহ ফাঁকের ইবাদতের মধ্যে আল্লাহ ফাঁকের গোলামের মধ্যে নামাজের মধ্যে নিয়োজিত করতে পারে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন হে যুবকেরা আল্লাহর ফেরস্তা কেয়ামতের ময়দানে গুরিয়া গুরিয়া তোমাকে তালাশ করিয়া করিয়া টিকেট বিতরণ করবে টিকেট কিসের টিকেট আমার হাটাদারির ভাইয়েরা আপনারা তো রাজধানীর থেকে একটু দূরে তো গত কিছুদিন আগে আমাদের রাজধানীতে একটা তারকার উদয় ছিল তারকা তারকা একটা উদয় হয়েছিল ভাই আসমানের তারা না এটা বলিউডের তারা আসমানের তারা না কিসের তারা বলিউড তারা নাম তার শাহরুখ খান দোস্ত ডাকায় আইছিল কোটি কোটি টাকা কোটি কোটি টাকা ভিজিটের বিনিময়ে কোটি কোটি টাকা টিকিট বিতরণ করা হয়েছে সর্বনিম্ন তিন হাজার সর্বোচ্চ পঁচিশ হাজার আমার বেয়েরা দোস্ত আবাব মাস মারামারি চলছে টিকেটের জন্য মাস মারামারি প্রোগ্রামটা হলো দুই ঘন্টার কয় ঘন্টার দুই ঘন্টার এই দুই ঘন্টার প্রোগ্রাম দেখার জন্য দুই ঘন্টার বলিউডের বলিউডের তারকা এবং বলিউড তারকার সঙ্গিনীদের কোমর ডুলানো দেখার জন্য তিন হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ব্যয় করিয়া টিকেটের জন্য মাছ মারামারি করলা ও মুসলমান যুবকেরা কেয়ামতের ময়দানে সাত সূর্যের তাপের মধ্যে সাত সূর্যের তাপের মধ্যে যখন জমিন হবে তামার কেয়ামতের ময়দানে বিভীষিকাময় একটা কম্পন চালু থাকবে কি বিভীষিকাময় কম্পন কম্পন কোথাও স্থির হইয়া দাঁড়ানোর জন্য এক ইঞ্চি জায়গা পাওয়া যাবে না মাথার ও ফাঁয়ের তালুতে যেই গরম লাগবে এই গরমে ফাঁয়ের তালুর গরমে মাথার মগজগুলা ফুটফুট করে শুধু ফুটবে না বরং বিগলিত হইয়া মগজগুলা নাকে দিয়া নাকে দিয়া পড়তে থাকবে এমন অবস্থায় কেয়ামতের ময়দানের মাঝখানে একটা সুশীতল জায়গা যেখানে কেয়ামতের ময়দানের গরমি নাই সাত সূর্যের তাপ নাই যেখানে কেয়ামতের ময়দানের বিভীষিকাময় কম্পন নাই আল্লাহ পাকের সামিয়ানার নিচের জায়গাটা চতুর্দিকে বাউন্ডারি করা থাকবে গেট থাকবে প্রবেশ অধিকার সংরক্ষিত থাকবে যাদের কাছে টিকিট থাকবে তারা প্রবেশ করবে যাদের কাছে উইডাউট টিকিট কেউ প্রবেশ করতে পারবে না আল্লাপা কর্তৃক নিয়োজিত ফেরেস তারা ওই সমস্ত যুবকদেরকে তালাশ করিয়া করিয়া টিকিট বিতরণ করবে যারা যৌবনের তাড়নাকে প্রাধান্য না দিয়া যৌবনের গর্মীকে প্রাধান্য না দিয়া যৌবনটাকে আল্লাহ পাকের গোলামের মধ্যে লাগাইয়া দিছে নফসে কয় একটু মদের দোকানে যাও একটু হুইস্কি খাও একটু ফিনসিডেল খাও একটু বাংলা মদ খাও আল্লাহ একবার একটু খাইয়া রাস্তায় রাস্তায় প্রেসিডেন্ট হইয়া যাও নফসে বলে নফসে ও তোমার মন বলে পাঁচ হাজারটা টাকার জন্য রাজনীতির নামে হানাহানি আর খুনাখুনি করো আর এক মায়ের সন্তানের বুকে ডেকার ঢুকাইয়া দাও আর এক মায়ের সন্তানের বুকে রিভলভারের গুলি গুলি দিয়া গুলি করে দাও মন বলে কিন্তু তখন তুমি মনকে বুঝাইবা ও মন তুই তো আল্লাহর বানানো একজন গোলাম তোর যৌবনটা আল্লাহ ফাঁকের নিয়ামত তোর ইচ্ছায় এই যৌবন পরিচালিত হবে না আল্লাহর ইচ্ছায় পরিচালিত হবে অতএব আল্লাহর ইচ্ছা ইচ্ছার মধ্যে মানুষ মারার কোনো বিধান নাই আল্লাহর ইচ্ছার মধ্যে মদ খাওয়ার কোনো বিধান নাই আল্লাহর ইচ্ছার মধ্যে বেপরদা চলার কোনো বিধান নাই আল্লাহর ইচ্ছার মধ্যে ফতিতালয়ে যাওয়ার কোনো বিধান নাই আল্লাহর ইচ্ছা মতো তোকে আল্লাহ পাকের গোলামের মধ্যে নামাজের মধ্যে আর সেজদার মধ্যে ডুবিয়া থাকতে হবে তবেই তুই ওই কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচের সুশীতল স্থানে প্রবেশ অধিকারের জন্য টিকিট প্রাপ্ত হবি টিকিট পাইবি যদি তুই এই যৌবনটাকে নিয়ন্ত্রণ করতে পারো এই জন্য আমি সারা বাংলাদেশের মাহফিলে বলি আমার যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা যে যে শিক্ষায় শিক্ষিত হও না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকো না কেন শিক্ষিত হও অশিক্ষিত হও মুসলমান যুবকেরা উচ্চ শিক্ষিত হও অর্ধ শিক্ষিত হও নিম্ন শিক্ষিত হও মুসলমান যুবকেরা মাদ্রাসায় শিক্ষিত হওয়ার কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত হও আরবি পড়ো আর ইংরেজি পড়ো কোনো অসুবিধা নাই আমার ছোট ভাইয়েরা তুমি রিস্কার ড্রাইভার হও আর সেনাবাহিনীর প্রধান হও তুমি একজন কুলি মেয়তর হও আর এমবিবিএস সিবিএস ডাক্তার হও মুসলমান যদি হইয়া থাকো যেই কোনো প্রফেশনে তুমি নিয়োজিত থাকো যেই কোনো দলের রাজনীতি করো আমার কোনো অসুবিধা নাই আমরা তো নো পার্টি নো পলিটিক্স রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা কোন দলীয় রাজনীতির সাথে সম্পর্ক নাই এখন আমরা আমরা এবং আমাদের মুরব্বীরা হাটাচারের হুজুর দামেদ আলিয়া যে সমস্ত কথা বলতেছেন এগুলা কি দলীয় রাজনীতির কথা না দলীয় রাজনীতির উর্ধে দলীয় রাজনীতির উর্ধে আল্লাহ রাসুল কোরআন এই তিন জিনিসের কথা না বললে থাকে না ইমান থাকে না কি ইমান আল্লাহ রসুল কোরআন বাদ দিলে মুসলমানের জন্য আর কিছু থাকে না এই জন্য আমার ছোট ভাইরা যেই পেশায় নিয়োজিত থাকো না কেন যেই দলের রাজনীতি করো না কেন তুমি বিএনপি করো আওয়ামী লীগ করো জাতীয় পার্টি করো যা মনে চায় তা করো কিন্তু আল্লাহর বাস্তে তোমার পাওগুলা দাও আমি তোমার পাওগুলা ছুইয়া তোমাকে অনুরোধ করি মুসলমানের ঘরে যদি জন্ম হইয়া থাকো আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করিয়া যদি বড় হইয়া থাকো সীতারানীর দুধ পান করলে আমার কোনো কথা নাই আর আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ যদি পান করিয়া বড় হইয়া থাকো যেই শিক্ষায় শিক্ষিত হও না কেন যেই প্রফেশন হিসেবে নিয়োজিত থাকো না কেন তুমি যেই দলের রাজনীতি করো না কেন আল্লাহর রাস্তে ফাঁসোয়াত্ম নামাজ পড়িয়া মৃত্যু শয্যায় যাও ফাঁসোয়াত্ম নামাজ পড়িয়া মৃত্যু শয্যায় যাও মনে রাখবা বলদ বুঝেন তো বলদ বলদ বুঝেন নিরে ভাই জি বলদ বলদ বুঝেন না বলদের বয়স বলে চষি খাইলেও যায় বসি খাইলেও যায় অর্থাৎ চাষ করি খাইলেও বলদের বয়স যায় আর বসি বসি চাষ না করি খাইলেও বলদের বয়স যায় ও মুসলমানের বাচ্চারা বেনামাজির হায়াত খতম হইতেছে নামাজির হায়াত খতম হইতেছে হায়াত যখন খতম হইতেছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি নামাজটা না পড়িয়া মূর্তি কেন নামাজটা পড়িয়া পড়িয়া মৌতের বিছানায় যা বুঝে আসছে না আসলে কথা আমার ছোট ভাইয়েরা নামাজ না পড়িয়া যদি মৃত্যু শয্যায় শায়িত হও মনে রাখিও এমন পস্তানি পস্তাইবা যে এই পস্তানো সেদিন আর কোনো কাজে আসবে না এই জন্য যাই কিছু করো না কেন নামাজটা ফাঁসওয়াক্ত আদায় করো নামাজটা ফাঁসওয়াক্ত আদায় করো আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন বনি ইসরায়েলের গরুর বয়স নির্বাচন করছেন কোন বয়স যৌবনকাল আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন লাফারিদ ফারিদ বৃদ্ধকালের গরু হবে না ওয়ালা বিক্র বাল্যকাল বাসুর কালের গরু হবে না আওয়ান বাইন গরু হবে আল্লামা আলুসি রহমতুল্লাহ উনার অমর গ্রন্থ রুহলমানের মধ্যে লিখতেছেন গরুর যৌবন বয়স মধ্যম বয়স কোনটা একটা গাবি গরু যখন দুইটা বাচ্চা দেয় যেই বয়সে সেই বয়সটা গরুর পরিপূর্ণ যৌবন বয়স মধ্যবর্তী বয়স আল্লাহ ফাকরুল আলমিন বলেন আওয়ান এই দুই বয়সের মাঝখানের অর্থাৎ যৌবন বয়সের গরু তোমাদেরকে জবাই করতে করতে হবে আল্লাহ আকবর আল্লাহ ফাকবুল আলমিন বলেন হে বনি ইসরাইল আর সালাকি করিস না যত সালাকি করবি ওয়ালাকিন সাদ্দাদু আলা আনফুসিহিম ফাসাদ্দাদাল্লাহু আলাইহিম আল্লাহ পাক তাদের উপরে শক্তি করে নাই তারা নিজেদের উপরে নিজেদের কাঠিন্যতাকে তারা টানিয়ে আনিছে এখন বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাফআলু মা তুমারুন যতটুকু হুকুম হইছে অতটুকু আদায় কর আর কথা বাড়াইবি না কিন্তু বনি ইসরাইল চালাক তো এরপরে আবার প্রশ্ন করে কালু দুলানা রব্বাকা ইউবাজ্জিল্লানা মা লাউনুহা হে মুসা বুঝলাম গরুর বয়স কিন্তু কালারটা কি হবে গরুর তোমার প্রভুকে একটু জিজ্ঞেস করো না আমরা যে গরু জবাই করব এই গরুটা কোন কালারের গরু হবে হজরত মুসাইল ইসলাম অল্প কিছুক্ষণ নিচের দিকে তাকাইয়া আবার মাথা উঠাইছে বলেন কালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন সাফরা ও বনি ইসরাইল যেই গরু তোমরা জবাই করবা আমার রবকে জিজ্ঞেস করেছিলাম আমার রব বলেছেন সেই গরুটা হলুদ কালারের গরু হবে হলুদ কালারের গরু এবার আক্কল হয়েছে তো হলুদ কালারের গরু কে দেখছে দুনিয়াতে কখন কোথায় আমার বেহরা দোস্ত অভাব আল্লাহ পাক তো হলুদ কালারের গরু দুনিয়াতে বানাই নাই সাদা কালারের গরু আছে কালো কালারের গরু আছে লাল কালারের গরু আছে লালে কালো ফুটফুটে আছে সাদায় কালো ফুটফুটে আছে লালে সাদায় ফুটফুটে আছে হলুদ কালারের গরু তো দুনিয়াতেও নাই হলুদ কালারের গরু কোথায় পাওয়া যাবে তাও আবার সাধারণ হলুদ না আল্লাহ ফাকবুল আলমিন বলেন মনে ইসরাহল হলুদের মধ্যে দুই দুইটা কালার আছে একটা লাইট হলুদ আর একটা ডিপ হলুদ একটা হালকা হলুদ আর একটা গাঢ় হলুদ আল্লাহ ফাকবুল আলমিন বলেন তোমরা যেই গরু জবাই করিবা এই গরুটা হালকা হলুদ হইলে হবে না ফাকিউল্লাহা গাঢ় হলুদ কালার হইতে হবে ডিপ হলুদ কালার হইতে হবে কেন ডিপ হলুদ কালার হইতে হবে আল্লাহ ফাকবুল আলমিন বলেন তাসুর নাজিরিন ও দুনিয়ার মানুষেরা এই ডিপ হলুদ কালারের গাঢ় হলুদ কালারের গরুটার দিকে একটা দর্শক যখন দৃষ্টিপাত করবে যখন দৃষ্টি দিবে তখন ওই গরু দর্শককে আনন্দিত করে তুলবে কারণ আমি যত কালার দুনিয়াতে বানাইছি এর মধ্যে মানুষকে আনন্দিত করার সবচেয়ে বেশি যোগ্যতা রেখেছি আমি এই গাঢ় হলুদ কালারের মধ্যে এই জন্য আল্লামা আলুসি রহমতুল্লাহ রেওয়ায়ত বর্ণনা করেছেন আলা আন আলী আনহু আন্নাহু কানা ইয়ালবাসু নিআল আস-সাফরা ওয়া কানা ইয়াকুল মান লাবিসা নিআল আস-সাফরা কাল্লা আও কামা রাদিয়াল্লাহু আন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাকি সব সময় হলুদ কালারের জুতা পরিধান করতেন এবং বলতেন যে ব্যক্তি হলুদ কালারের জুতা পরিধান করে তার মনটা সব সময় উৎফুল্ল থাকে তার মনটা সব সময় আনন্দিত থাকে মনের মধ্যে দুঃখ আর পেরেশানি কম হয় একটু বিশদ বর্ণনা দিতে আর একটু বিস্তারিত বর্ণনা দিতে যাতে গরু আমরা চিহ্নিত করতে আমাদের অসুবিধা না হয় আমাদের তো কষ্ট হইতেছে এখনো আমরা গরু চিহ্নিত করতে পারতেছি না এই জন্য গরুর প্রকৃতি সম্পর্কে আর একটু বিস্তারিত বর্ণনা দিতে বলেন মুসাইল ইসলাম ও ভাইয়েরা এই বনি ইসরায়েলের কফাল ভালো বনি ইসরায়েলের শেষ দিকে যাইয়া একটা কথা তাদের মুখ থেকে বাইরে ছিল ও মুসা আপনি কোনো চিন্তা করিয়েন না আপনার প্রভুকে বলেন বিস্তারিতভাবে গরুর বর্ণনা দিতে আমরা ইনশাল্লাহ আপনার প্রভু কর্তৃক বর্ণিত গরু পাইয়া যাব ইনশা আল্লাহ পাইয়া যাব ইনশাআল্লাহ কিসমত ভালো মুখ থেকে ইনশাআল্লাহ বাইর হয়েছিল আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের সাদ করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو لم يستثنوا لما بجنت لهم آخر الأبد وفي رواية لما وجدوها ইলা আখিরিল আবাদ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব ইরশাদ করেন বনি ইসরাইল যদি ইনশাল্লাহ না বলতো ইনশাল্লাহ যদি তাদের মুখ থেকে না বাইর হইতো তো কেয়ামত পর্যন্ত তালাশ করিয়া বেড়াইতো এই গরু তারা পাইত না গরু তারা কি পাইতো না আমার ভাইয়ের রাজু ইনশাল্লাহ মুখ থেকে বাইরে হওয়ার কারণে আল্লাহ ফাকরাবুল আলমিন গরু প্রাপ্তির ক্ষেত্রে তাদেরকে সাহায্য করছেন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা ভবিষ্যৎ সম্পর্কে যত কাজের প্রতিজ্ঞা করবি যত কাজের সংকল্প করবি যত কাজের আরেকজনকে প্রতিশ্রুতি দিবি সব প্রতিশ্রুতির শেষে সব সংকল্পর শেষে একটা কথা বলবি ইনশা আল্লাহ আমি আগামীকাল ঢাকা যাব ইনশা আল্লাহ চট্টগ্রাম যাব ইনশা আল্লাহ দুবাই যাব ইনশা আল্লাহ যদি ইনশা আল্লাহ না বলো তাহলে হবে কি হ্যান করেঙ্গে তেন করেঙ্গে হাতি মারেঙ্গে লাথি মারেঙ্গে ফেরমাসিও মারনা শেখা এটা একটা প্রবাদর দু কইলাম ভুল ধরিয়েন না আমার ভাইরা দোস্তাবাব বর্তমান যুগের নেতা নেত্রীরা মানুষকে প্রতিশ্রুতি দেয় হ্যান করেন ত্যান করেন হাতি মারেঙ্গে লাতি মারেঙ্গে শেষ পর্যন্ত দেখা যায় সব কাজ কাশকলা আমার ভাইয়েরা দোস্ত আবার প্রতিশ্রুতি পুরা করতে পারে না আল্লাহ ফাকবুল আলমিন বলেন ও আমার বান্দাবান্দি ও নেতা নেত্রী প্রতিশ্রুতি দেওয়ার সময় আমার নামটা তোর মুখে আসে নাই ইনশাআল্লাহটা মুখে বলস নাই আল্লাহ বলেন যদি ইনশাআল্লাহ না বলিয়া প্রতিশ্রুতি দিস তুই সব কিছু তোর কাঁধে আমি ন্যস্ত করিয়া দেব তোর কাঁধে ন্যস্ত করিয়া দেব আর আমি তামাশা দেখবো বসিয়া বসিয়া কিভাবে তুই পুরা দয়া করস আর ইনশাল্লাহ যদি তোর মুখ থেকে বাইর হয় তাহলে আমি রব্বুল আলমীর তোর প্রতিশ্রুতি বাস্তবায়নে তোকে সাহায্য করব কি সমস্যা আসে কা ও চুয়া আবামত খাস চুয়া আবামত বরখাস্ত হজরত অলি হরি হুজুর দামত বরকাতুম তো শিবেনছেন এখন হুজুরকে বসাই রাখি আমার কথা আর এক ইঞ্চিও তো সামনের দিকে যাওয়া ঠিক হয় না ফিনিশিং কিভাবে দিই ফিনিশিং তো এখন অনেক দূরে অতএব বিনা ফিনিশিংয়ে ও আখরুদা আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত